ওই যে একটা হাদিস আছে যে হাদিস আমাদের দেশে ভুল ব্যাখ্যা করা হয় আমি বলি যে আসমানের নিচে জমিনের উপরে কোনো মাসলুম হাদিস যদি থাকে অত্যাচারিত হাদিস থাকে যে হাদিসের উপর অত্যাচার করা হয়েছে যে হাদিসের উপর জুলুম করা হয়েছে মাসলুম হাদিস অসহায় হাদিস যে হাদিসকে সারা পৃথিবীর সকল ইসলামী দল নিজের পক্ষে ব্যবহার করেছে এবং এখন তাবলিক জামাতেরা নিজেদের আমির সাদ কান্দালভির জন্য ওই হাদিস ব্যবহার করতেছে সেই হাদিস হচ্ছে কি তোমরা জামাতের সাথে থাকো জামায়াতুল মুসলিম জামাতের সাথে থাকো জামাতবদ্ধ জীবন যাপন করো যার হাত থেকে জামাত উঠে গেল তার গরদাম থেকে যেন ইসলাম উঠে গেল কথা মনে হয় বুঝাতে পারি না একটা হাদিস যেখানে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম জামাতবদ্ধ জীবনযাপনের নির্দেশ দিয়েছে ওই হাদিসের শেষে বলা আছে মানফালা যার কাঁধ থেকে জামাত যে জামাতবদ্ধ জীবনযাপন করে না সে যেন ইসলামের বাইরে এটা হচ্ছে হাদিসের বাক্য তো আমি বলি হাদিসটা হচ্ছে মজলুম অত্যাচারিত হাদিস কেন এই হাদিসের সঠিক অর্থ হচ্ছে যেই জন্য এই হাদিসটা প্রয়োগ করা হয়েছে যেই জন্য এই হাদিসটা বলা হয়েছে সেটা হচ্ছে মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে হবে মুসলমানদেরকে কার সাথে সম্পৃক্ত থাকতে হবে মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে হবে পাঁচ রক্ত সালাতে মসজিদে আসতে হবে প্রত্যেক মুসল্লি পরস্পরের খোঁজ নিবে কে কোন বিপদে আছে সেই বিপদের সমস্যার সমাধান করবে মসজিদ থেকে সমাজ পরিচালিত হবে ঈদুল ফিতরের সময় ফেতরা আদায় করে মসজিদ থেকে বন্টন করা হবে ঈদুল আজহার সময় কুরবানির গোস্ত বন্টন করা হবে বিচার আচার ফাইসালা যা হবে মসজিদে হবে এই মসজিদ হচ্ছে এই সমাজের কেন্দ্র প্রত্যেক গ্রাম প্রত্যেক মহল্লা প্রত্যেক সমাজের কেন্দ্র হচ্ছে মসজিদ যারা সমাজে থাকার পরেও মসজিদের সাথে সম্পৃক্ত থাকে না তারা জামাতবদ্ধ জীবনযাপন করে না কথা কি বুঝাতে পেরেছে ইসলাম হচ্ছে একটা বৃহৎ সংগঠন ইসলাম হচ্ছে একটা বৃহৎ সংগঠন যেই সংগঠনের এক একটা শাখা হচ্ছে এক একটা মসজিদ আর ওই মসজিদে ইমাম হচ্ছে ওই শাখার প্রধান ওই ইমাম শুধু পাঁচ সালাতে এখানে ইমামতি করবে তা নয় ওই ইমামের সার্বিক দায়িত্ব হচ্ছে যে সমাজের সার্বিক দায়িত্বে নেতৃত্ব দিবে সমাজের যাবতীয় সমস্যায় ওয়ার্ড কমিশনার নয় চেয়ারম্যান নয় মেম্বার নয় কে ফাইসালা করবে মসজিদের ইমাম ফাইসালা করবে এটা ইসলামের নিয়ম আমরা টিকে রাখতে পারিনি ধরে রাখতে পারিনি সেটা আমাদের ব্যাপার বা সেই মানের ইমাম আমরা আনতে পারিনি সেটা আমাদের ব্যাপার তৈরি করতে পারিনি সেটা আমাদের ব্যাপার কিন্তু ইসলামের চোদ্দশো বছরের ইতিহাস এটাই প্রমাণ করে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আবু বকর রাজি আল্লাহ আনহু অমর রাজি আল্লাহ আনহু উসমান রাজি আল্লাহ আনহু আলী রাজি আল্লাহ আনহু আধারে অর্ধ বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন আর তেমনি মসজিদে নববীর ইমাম ছিলেন বিচারক ছিলেন ইসলাম হচ্ছে একটা বৃহৎ সংগঠন যে সংগঠনটা বিভিন্ন সমাজ কেন্দ্রিক মসজিদ কেন্দ্রিক ভাগ ভাগ হয়ে আছে প্রত্যেক মুসলমানকে ওই মসজিদের সাথে জড়িত থাকতে হবে নিজ সমাজের মসজিদের সাথে জড়িত থাকতে হবে ঘরে বসে সালাদ এই জন্যই আদায় করতে পারবে না পাঁচ অক্ত সালাতে জামাতে কেন আসতে হবে এটাই জামাতবদ্ধ জীবন জামাতবদ্ধ জীবন যাপন তাকে করতেই হবে জামাতে তাকে উপস্থিত হতেই হবে ইমামের অধীনে সমাজের সাথে থেকে মসজিদের সাথে থেকে মসজিদের সাথে সম্পৃক্ত থেকে সমাজের সাথে সম্পৃক্ত থেকে জীবন যাপন করতে হবে যারা সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে ইসলামী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে তারাই হচ্ছে ওরা যাদের কাঁধ থেকে ইসলাম খুলে গেছে তারাই বাগি তারাই বিদ্রোহী তারাই জামাতবদ্ধ জীবনযাপন করে না যারা ইসলামী রাষ্ট্র ইসলামী খেলাফত ইসলামী সমাজ এবং মসজিদ থেকে নিজেদেরকে বাগাওয়াত করে বিদ্রোহ করে দূরে নিয়ে চলে যায় এবং রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করে ইসলামী খেলাফতের ক্ষতি করার চেষ্টা করে তারাই ওরা যাদের কাঁধ থেকে ইসলাম খুলে গেছে তাদেরকে হত্যা করতে হবে রাসুলের নির্দেশ আবু বকর তালাম বাগি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কেননা তারা জামাত থেকে দূরে চলে গেছিল জামাতবদ্ধ জীবনযাপন থেকে বেরিয়ে গেছিল ইসলামী খেলাফত থেকে বেরিয়ে গেছিল তাদের বিরুদ্ধে আবু বকর রাজিয়াল্লাহ যুদ্ধ করেছে সম্মানিত উপস্থিতি ইসলাম হচ্ছে বৃহৎ একটা সংগঠন যে সংগঠনের বার্ষিক সম্মেলন সামনে আসতেছে হজের সময় বার্ষিক সম্মেলন বাৎসরিক ইয়ানত চাঁদা দিতে বাধ্য জাকাত দিতেই হবে যদি আপনার ক্ষমতা থাকে সামর্থ্য থাকে পাঁচ রক সালাতে মসজিদে হাজিরা দিতেই হবে আপনাকে যদি এই সংগঠনের কর্মী থাকতে চান যদি মুসলিম নাম আপনার কাঁধে রাখতে চান এই সংগঠনের কর্মী থাকতে চান ইসলাম নামে তাহলে পাঁচ রক সালাতে মসজিদে হাজিরা দিতেই হবে যদি সামর্থ্য থাকে বছরে একবার হজ করতেই হবে যদি সামর্থ্য থাকে বছরে একবার জাকাত দিতেই হবে আর ঐচ্ছিক দান যত পারেন করবেন তো যাক আমরা মসজিদের গুরুত্ব বুঝাচ্ছিলাম ইসলামে মসজিদের গুরুত্ব তো এটাও একটা গুরুত্ব যে আমরা যে জামাতবদ্ধ জীবনযাপন করব ওই জামাতবদ্ধ জীবনযাপনের কেন্দ্র হচ্ছে মসজিদ এখান থেকে বিচার হবে ফাইসালা হবে সব কিছু এখান থেকে পরিচালিত হবে এটা হচ্ছে মসজিদের মান সম্মান মর্যাদা যা আমরা হয়তো দিতে পারিনি মসজিদকে আমাদের ব্যর্থতা